বাংলা মানবতা সমাধান আল্লাহ আকবর আল্লাহ আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক আজকে পৃষ্টি বাংলায় আজকের অধিবেশনে যারা সঙ্গ দিয়েছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চলেছি আর তা হচ্ছে গত অধিবেশনগুলোর ধারাবাহিকতায় মহানরবুল আলামিন যেই গুণগুলি তার মমিন বান্দাদের জন্য পছন্দ করেছেন তার মাঝে একটি গুণ হলো দয়া রহমা এ দয়া নিয়ে আমাদের কথা হচ্ছিল মহানরবুল আলমিন তার নবীকে দয়া করার জন্য আদেশ করেছেন যেন তিনি সকলের প্রতি দয়াশীল হন অনুরূপভাবে মহানরবুল আলমিন তার মেন বান্দাদের জন্য আদেশ করেছেন তারা যেন একে অপরে দয়া করে একজন আরেকজনকে দয়া দেখায় যদি দয়া দেখায় যদি তারা অনুগ্রহ করেন তাহলে মহানরবুল আলমিন তাদের প্রতি তিনি অনুগ্রহ করে থাকেন এই মর্মে আবু দাউদ এবং তিরমিজি থেকে আমরা হাদিস পড়েছিলাম নবী মোহাম্মদ আলী আসসালাম ইরশাদ করেন আর রহিমুনা ইয়ারহামহমুর রহমান যে যারা দয়াশীল যারা অনুগ্রহশীল যারা অন্যের প্রতি কম্পা দেখায় অনুগ্রহ করে মহান রবুল আলমিন তাদের প্রতি তিনি অনুগ্রহ করেন এরপরে নবী সাল্লাম বলেন অতএব ইরহামু মানফিল অর্থ পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা অনুগ্রহ দেখাও আর পৃথিবীতে কি আছে আমরা ভালো করে জানি মানুষ তাদের প্রতি দয়া দেখাতে হবে পশু পাখি তাদের প্রতি দয়া দেখাতে হবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের প্রতি দয়া দেখাতে হবে গরিব মিসকিন তাদের প্রতি দয়া দেখাতে হবে মহানবুল আলমিন তাহলে আপনার প্রতি আমার প্রতি দয়া করবেন নবী সাল্লাহ আলী আসসালাম ইরশাদ করেন ইর হ্যামু মানফিল আর পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়াশীল হও তোমরা দয়া দেখাও ইয়ার হ্যামুকুম মানফিস তোমাদের প্রতি দয়া দেখাবেন যিনি আকাশে রয়েছেন অর্থাৎ আল্লাহ তালা তোমাদের প্রতি দয়াশীল হবেন সুপ্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে শুধু দয়ার সেক্টরটি একটি ক্ষেত্রে নয় এ ধরনের ঘটনা ইসলামে অনেক এসেছে যে দয়ার করার জন্য দয়া দেখানোর জন্য মহান রবুল আলমিন তিনি মাফ করে দিয়েছেন তাহলে দয়া পশু পাখির ক্ষেত্রে হতে পারে আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে হতে পারে সকল ক্ষেত্রে দয়া হবে এই দয়া গুণটি এটি হল মেনের গুণ যারা মেন তাদের গুণ হবে তারা হবেন দয়াশীল একজন আরেকজনের প্রতি করুণাকারী একজন আরেকজনকে সহযোগিতাকারী এটি হলো মেনের গুণ নবী মোহাম্মদ আলহি আসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেন মাসাল ও ফি তাওয়াদ্দিহিম ও তা কামাসাল জাসাদিল ওয়াহেদ ইদাস্তাকা মিনহু অজবুন তাদা আলাহু সাইরুল জাসাদি বিশ্বাহরি ওয়াল হম্মা যে হাদিসটি মুসলিম শরীফ এসেছে প্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি একজন মমিন অপর মমিনের জন্য কেমন হতে পারেন কিভাবে দয়া করতে পারেন কিভাবে তার সাথে আন্তরিকতা করতে পারেন কিভাবে তার সাথে সম্পর্ক করতে পারেন তার কেমন হওয়া উচিত এ বিষয়ে তিনি কথা বলেছেন যে তাদের উদাহরণ দিয়ে কথা বলেছেন যেন আমরা ভালো করে বুঝতে পারি অনুধাবন করতে পারি যে একজন মেন আর একজন মমিন তার সাথে যে সম্পর্ক সে ইমানের সম্পর্ক তার সম্পর্কটি অত্যন্ত গভীর সম্পর্ক এমনও হতে পারে তার ভাইয়ের চেয়ে বেশি এমনও হতে পারে তার পিতামাতার চেয়েও বেশি আর সেই সম্পর্ক হলো ইমানের সম্পর্ক নবী সাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেন মাসালুল মুমিনা ফি তাওয়াদ্দিহিম যে একজন মুসলিম অপর মুসলিমের সাথে তাদের ভালোবাসার ক্ষেত্রে উদাহরণ হলো যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে দয়া দেখাবে অনুকরণা করবে অনুগ্রহ করবে তাদের ভালোবাসার ক্ষেত্রে তাদের দয়ার ক্ষেত্রে তাদের অনুগ্রহের ক্ষেত্রে তাদের স্নেহের ক্ষেত্রে উদাহরণ হলো যে একটি শরীরে নেই আল্লাহ আকবার মানে একটি শরীরে নেই সকল মুসলিমের শরীর একটি শরীর আর একটি বডিতে আমার বডিতে যদি ব্যথা পাই তাহলে আপনি মিন আপনি মুসলিম আপনারও ব্যথা পাওয়া উচিত আপনার শরীরে যদি ব্যথা পান তাহলে আমারও ব্যথা পাওয়া উচিত মুসলমানদের যে অবস্থাতে যে যেখানেই আছেন সেখানে কেউ যদি ব্যথা অনুভব হয় তাহলে আমার আপনার ব্যথা পাওয়া উচিত এবং ব্যথা পাওয়ার পরে আমার এবং আপনার যে করণীয়গুলো আছে সেই করণীয়গুলো সেই পালনীয়গুলো আমাদের করা উচিত যদিও দুঃখের বিষয় হলো সত্য আজকে আমাদের ভালোবাসার ক্ষেত্র আজকে এক মুসলিম আর এক মুসলিমের সাথে ভ্রাতৃত্বের বন্ধন এই বন্ধনগুলো আমরা ছিন্ন করতে চলেছি প্রিয় সাথী বন্ধুগণ আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার নিজের স্বার্থের চেয়ে ইসলামের স্বার্থকে বড় করে ভাবতে হবে আমার এবং আপনার সুবিধার চেয়ে ইসলামের সুবিধাকে প্রাধান্য দিতে হবে মহানরবুল আলমিনের আদেশকে বাস্তবে রূপদান করতে হবে যখন এই দিকগুলো আমাদের মাঝে ফুটে উঠবে ইনশা আল্লাহ আমাদের মাঝে পরিবার গঠন হবে যেই পরিবার শান্তিতে বসবাস করবে আমাদের মাঝে একটি সমাজ গঠন হবে যে সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করবে আমাদের মাঝে একটি রাষ্ট্র গঠন হবে যেই রাষ্ট্রের মানুষগুলো শান্তিতে বসবাস করবে একটি পৃথিবী গঠন হবে যেই পৃথিবীর মানুষগুলো শান্তিতে বসবাস করবে এটি না আমাদের কামনা এটি না আপনাদের কামনা এটি আমাদের সকলেরই কামনা যে সুন্দর একটি পৃথিবী গড়ে উঠুক প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ তাহলে আজকের আলোচনা একজন অপরজনের প্রতি দয়াশীল আল্লাহর নবী উদাহরণ দিলেন একটি শরীরে নেই উদাহরণের শেষ অংশ আলোচনা হলে আমরা স্পষ্ট হব নবী মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন ইদাস্তাকা মিনহু রজবুন তাদা আলাহু সাইরুল জাসাদ যদি শরীরে কোনো অংশে ব্যথা অনুভব হয় যদি কাটা ফুটে তাহলে সেই ব্যথা অথবা কাটা ফুটার যে ব্যথা সেটি অনুভব করে সাইরুল জাসাদ তার পূর্ণ শরীরে বিশ্বাহারে অল হম্মা জ্বর এবং তার ব্যথার অনুভব শুরু হয় আপনার একটি অঙ্গে পায়ে কাটা ফুটেছে আর এই পায়ের কাটা ফুটার ব্যথা সকল অঙ্গে ছড়িয়েছে আপনার পূর্ণ শরীর ব্যথা হতে পারে অনুরূপভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম ভাইয়ের উপর যদি জোল যদি অন্যায় হয় তাদের প্রতি অবিচার হয় তাহলে আমার এবং আপনার হৃদয়ে দাগ কাটা উচিত আমার এবং আপনার হৃদয়ে কষ্ট অনুভব করা উচিত আজকে যারা কোনো মুসলিমের উপর নির্যাতন হলে হাসি দেয় যাদের মুখ থেকে হাসি ফুটে ওঠে এবং তাদের অন্তর থেকে কথা বের হয় যে তাদেরকে আজকে মেরে ফেলে দেওয়া হোক তাদের কাজকে শেষ করে দেওয়া হোক তাদের কারণে এই অন্যায়গুলি হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাদের জন্য আমাদের বড় আফসোস হয় আপনি সঠিক দিন বুঝতে পারেন আপনি মুসলিম হওয়া শর্তে আপনি মুসলমানের ব্যথা অনুভব করতে পারেননি আর এই কথাগুলো আমরা তখন বেশি কষ্ট পাই যখন একজন মুসলিমের কাছ থেকে আমরা পাই কারণ হলো আপন মানুষের ব্যথাটি বড় কঠিন হয় যারা এখনও ইসলামের বন্ধনে আবদ্ধ হতে পারেননি তারা যে কষ্টগুলো দেয় তার চেয়ে বেশি কষ্ট হয় ইসলামের স্বীকৃতি যারা দিয়েছে যারা নিজেদেরকে মুসলিম হিসেবে আখ্যা দিয়েছেন তাদের পক্ষ থেকে যখন অন্য মুসলিমের ক্ষেত্রে এ ধরনের কথাগুলো আসে বড় কষ্ট হয় সুপ্রিয় দর্শক আমাদের সর্বক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে যে একজন মুসলিমের জন্য আরেকজনের মুসলিমের করণীয় আছে নবী ইমাম সাল আলী হোসাল্লাম বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন কোনো আদেশে বলেছেন একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের কর্তব্য হলো ছয়টি তা সালাম দেওয়া দেখাশোনা করা অসুস্থ হলে সেখানে তার সুস্থতার কামনা করা এবং সেখানে তার জন্য দোয়া করা তার কাছে দেখতে যাওয়া ইত্যাদি এই দিকগুলি হলো একজন আরেকজনকে দয়া করে অনুগ্রহ করে সেটি হতে পারে অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে সকল মুসলিমের দেহ হলো একটি এই ক্ষেত্রে আমাদেরকে অনুগ্রহ হবে আমি আমার মুসলিম ভাইয়ের প্রতি অনুগ্রহ করি যখন তাদের প্রতি আমি দয়া দেখায় আর এই দয়া দেখানোর ব্যথা অনুভব করার অনেক পদ্ধতি আছে তার মাঝে একটি উত্তম পদ্ধতি হলো আজকে মনে করেন আজকে মুসলমানদের উপর জুলুম অন্যায় এসেছে যে কোনো অংশে হতে পারে কোনো মুসলিম ভাইদের উপরে আঘাত এসেছে এই মুহূর্তে আমার এবং আপনার করণীয় কি করণীয় হলো তাদের মঙ্গল কামনা করা আর এই মঙ্গল কামনার ক্ষেত্রে আমার উচিত হলো যে তাদের জন্য আমার আন্তরিকভাবে দোয়া বলা আমরা সকলের জন্যই চাই যে যারা মুসলমানদের প্রতি একটু হীন নজরে দেখেন আমরা দোয়া করি তাদেরকে মহানরবুল আলমিন ইসলামের ছায়াতলে স্থান দান করুন তারা সকলেই একই শরীর তাদের শরীর এবং আমাদের শরীর যেন এক শরীর পরিণত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা অনেক সময় মুসলমানদের এ ধরনের কষ্টের কথা শুনি যখন তাদের উপর জুলুমের কথা শুনি আমাদের উচিত হলো তাদের প্রতি অন্তত আপনি আন্তরিকভাবে মুসলিম হিসেবে মেন হিসেবে দোয়ার যে পথ সে পথকে উন্মুক্ত করবেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা বলবো যে কখনো কোনো এলাকাতে কোনো ভাইয়ের প্রতি অন্যায় হতে পারে যদি হয় আমরা বলছি না যদি হয় তাহলে আমাদের যে করণীয় সে করণীয় আমাদেরকে করতে হবে সুপ্রিয় দর্শক তাহলে আমরা দয়া নিয়ে কথা বলছিলাম এটি হলো মমিনের গুণ নবী মোহাম্মদ আলী আসাল্লাম তিনি পদ্ধতি শিখিয়েছেন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যেন আমরা দয়াশীল হই মোহন রবুল আলম ইরশাদ করেন তুম্মা কান আল্লাদিন আমানু অতাওয়া সৌবি সবের অতাওয়া সৌবিল মার হামাহ যে তারা ইমানদারেরা একে অপরের জন্য তারা নসিহত করবে উপদেশ দিবে অতাওয়া সৌবি সবর ধৈর্য ধারণের উপদেশ দিবে তাই একজন আরেকজনকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া অথবা সৌবিল মার হামা এবং একজন আরেকজনকে রহম করার দয়া করার অনুগ্রহ করার উপদেশ দিবে আল্লাহ আকবার এই আয়াত থেকে আমরা স্পষ্ট হতে পারি একজন আরেকজনকে তাহলে নসিহত করতে হবে যে একজন আরেকজনকে যেন আমরা দয়া দেখাতে পারি আমরা যেন দয়া করতে পারি অনুগ্রহ করতে পারি আর এদেরই ফজিলের সম্পর্কে তার পরবর্তী আয়াত আল্লাহ তালা ইসাদ করেন উলা ইকা মাই মাইমানা আর এরাই হলেন কাল কেয়ামতের দিন যাদেরকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিবেন অর্থাৎ যারা ডানপন্থী হবেন তাহলে ডানপন্থী যেমন আমরা পৃথিবীতে দেখি আমরা পৃথিবীতে বামপন্থীর যে একটা অবস্থান আমরা ভালো করে জানি অনুরূপভাবে ডানপন্থী এবং বামপন্থী মহানরবুল আলমিন কাল কেয়ামতের দিন তৈরি করে রেখেছেন ডানপন্থী মানুষ হবেন এবং ডানপন্থী তার মমিন বান্দারা হবেন যাদেরকে আল্লাহ তালা আমল নামা তাদের জীবনের বৃত্তান্ত তাদের ডান হাতে দান করবেন আর তারাই হলেন মুক্তিপ্রাপ্ত মহানবুল আলমিনের কাছে তারা মুক্তি পাবেন যেহেতু তারা হলেন ডানপন্থী তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে একজন আরেকজনকে নসিহত করা যে একজন আরেকজনের প্রতি যেন অনুগ্রহ প্রদর্শন আমরা করতে পারি অনুগ্রহ দেখাতে পারি এ নসিহত করা তাহলে আমাদের দায়িত্ব অনেক একজন মিনের দায়িত্ব অনেক সে দায়িত্বের মাঝে তিনি দায়িত্বশীল হবেন সুপ্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আবারও আমরা ফিরে আসছি আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুনা তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়ত শরীয়ত মুমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শারিয়াতের মর্যাদা প্রতি শনিবার রাত সাড়ে দশটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্রদর্শক আল আনুল করিম কি ওসিয়ত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম মহান রবুল আলমিন দয়া নামক গুণটি যখন তার বান্দাদের মাঝে করেছেন এবং একে অপরকে দয়া করার নসিহতের আদেশ করেছেন অতএব আমাদের উচিত সকল সেক্টরে সকল অঙ্গনে আমরা এই দয়ার যে ক্ষেত্রগুলো তৈরি করি এবং আমরা দয়া প্রদর্শন করি কারণ এটি মহান আলমিনের পক্ষ থেকে যখন আমাদের প্রতি আদেশ দয়া করার ফলে মহানবুল আলমিন আপনাকে আমাকে তিনি সম্মান দান করবেন সব দান করবেন যাকে আমরা বলতে পারি ইবাদাত আপনি যদি দয়া প্রদর্শন করেন একটি পশুর উপর তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে একটি পশুর উপর দয়া করা যখন মহানবুল আলমিনের পক্ষ থেকে আদেশ নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ইরহামু মানফিল আর যে তোমরা দয়া দেখাও পৃথিবীতে যারা আছে তাদের উপর তাহলে এই ক্ষেত্রে আপনি এ আমল করার জন্য আপনি সোয়াবের হকদার আপনার জন্য সোয়াব লেখা হবে হ্যাঁ আল্লাহ আহমদে এই জন্য সোয়াবের ক্ষেত্রগুলো সকল সেক্টরে সকল অঙ্গনে শুধুমাত্র নামাজ এবং রোজার মাধ্যমেই মহানবুল্লা আলমী সোয়াব দেন না পক্ষান্তরে যে আদেশগুলো মহানবুল্লা আলমিন করেছেন সেই আদেশগুলোকে পরিপূর্ণভাবে ফলো করার মাধ্যমে সোয়াব দেন অনুরূপভাবে যেই বিষয়গুলো তিনি আমাদের প্রতি নিষেধ করেছেন যেগুলো নিষেধাজ্ঞা পেশ করেছেন সেখান থেকে বিরত থাকার মাধ্যমেও আমরা সব কামনা করতে পারি মহানবুল আলম সুরাতুর রোমের একুশ নম্বর আয়াতে এরশাদ করেন আর এখানে মহানবুল আলমিন স্বামী স্ত্রীর মাঝে যে অনুগ্রহ দয়া তারা একে উভয়কে দেখাতে পারেন সেই মর্মে তিনি কথা বলেছেন অমিন আয়াতিহি আন মিন আনফুসিকুম আজওয়াজা মহানবুল আলমিন এরশাদ করেন যে তার নিদর্শন সমূহের মাঝে একটি নিদর্শন হলো যে তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন খালাকালাকুম মিন আনফুসিকুম তোমাদেরই মাঝ থেকে তোমাদের স্ত্রীকে লেতাসকুনু ইলাইহা এই জন্য যে তোমরা যেন একই সাথে বসবাস করতে পারো মহানবুল আলমিন তিনি আমাদের যে সৃষ্টির সূচনা সূচনার কথা তিনি স্মরণ করিয়েছেন যে মহানবুল আলমিন পুরুষের মাঝ থেকে তিনি নারী সৃষ্টি করেছেন অনুরূপভাবে নারী থেকে যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে আর স্বামী স্ত্রীর এই যে উভয়ের যে মিলন একসাথে করে দেওয়া মহানবুল আলমিন একজন পুরুষকে একজন মেয়ের কাছাকাছি একই পরিবারে করে দেওয়া এটি মহানরবুল আলমিনের একটি নিদর্শন আল্লাহ আকবার আজকে আমরাও সমাজে দেখি আপনার স্ত্রী আমার স্ত্রী তার সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক মহানরবুল আলমিনের পক্ষ থেকে এবং মহানরবুল আলমিন সেটি তৈরি করেছেন যার মাধ্যমে আপনারা বসবাস করবেন সংসার গঠন করবেন এবং সাথে সাথে যে দিকগুলি আপনাদের মাঝে হবে তার মাঝে একটি দিক হলো ওয়াজাহ যে মহানরবুল আলমিন এরই মাঝে এই উভয়ের সম্পর্কের মাঝে তিনি ভালোবাসা তৈরি করে দিয়েছেন যে একজন আরেকজনকে তিনি দয়া ভালোবাসবেন ওয়া রহমা এবং অনুগ্রহশীল হবেন তাহলে একজন আরেকজনের মাঝে তিনি ভালোবাসা তৈরি করেছেন একজন আরেকজনের মাঝে তিনি অনুগ্রহ তৈরি করেছেন তাই তো আমরা দেখি স্বামী স্ত্রীর প্রতি অনুগ্রহ করেন স্ত্রী স্বামীর প্রতি অনুগ্রহ করেন দুইজনের উপরে তাদের যে সম্পর্ক যে আন্তরিকতা সে আন্তরিকতা বেড়ে ওঠে মহানবুল আলমী নিঃসাদ করেন যে এর মাঝে স্বামী স্ত্রীর উভয়ের মাঝে যে এই যে সম্পর্ক গড়ে দেওয়া এই যে তাদের মাঝে আন্তরিকতা গড়ে দেওয়া তাদের মাঝে যে দয়ার প্রসার ঘটানো এটি মহানরবুল আলমিনের একটি বড় নিদর্শন সুপ্রিয় দর্শক তাহলে এটি মহানরবুল আলমীর একটি নিদর্শন আল্লাহর অসংখ্য নিদর্শন আছে তার মাঝে এটি একটি নিদর্শন যে আপনি যাকে চিনতেন না আপনি যার সাথে কথা বলতেন না আপনি যাকে আদৌ কল্পনা করেননি মহানরবুল আলমিন আপনার জন্য তিনি তৈরি করে রেখেছেন এবং তার মাঝ থেকে মহানরবুল্লা আলমিন করুণার সকল দিক তিনি তুলে ধরেছেন এবং সেটিকে তৈরি করে দিয়েছেন এটি হলো আয়াত নিদর্শন তাদের জন্য যারা মহানরবুল আলমিনের নিদর্শন নিয়ে মহানরবুল আলমিনকে নিয়ে তারা গবেষণা করেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা দয়া নিয়ে কথা বলছিলাম এবং যে দয়া আমাদের ফ্যামিলিগতভাবে একে অপরের সাথে দয়া হয় সে দয়া নিয়ে কথা বলছিলাম তাহলে স্বামী স্ত্রীর জীবনে তাদের জীবনে একে অপরকে তারা দয়া দেখাবেন অনুগ্রহ করবেন এবং তাদের আন্তরিকতা তৈরি করবেন এক্ষেত্রে আমরা বলবো কোনো কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে দয়া বিরোধী কাজগুলো যেগুলো আমাদের সমাজে ঘটে সেগুলো নিয়েও একটু আলোচনা করা উচিত যার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারবো যে একে অপরের সাথে দয়া করার যে পদগুলো সে পদগুলো উন্মুক্ত হবে সঠিক হবে আমি এবং আপনি আমাদের সমাজে সুন্দর ইসলামের যে নীতিমালা সে নীতিমালাকে পেশ করতে পারবো যার মাধ্যমে একটি ফ্যামিলি গঠন হবে যেই ফ্যামিলি হলো ইসলামিক ফ্যামিলি যে পরিবার হলো ইসলামিক পরিবার আর এটি আমাদের সকলেরই উচিত যে এই ক্ষেত্রগুলো খেয়াল করা এবং একে অপরকে দয়া দেখানো সুপ্রিয় উপস্থিতি তাহলে আমরা বলবো মহান রবুল আলমিন সুরাতুল নিসার চৌত্রিশ নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়াল্লাতি ফিল মহানবুল আলমিন এখানে শিক্ষা দিয়েছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি কিভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আর কিভাবে গ্রহণ করতে পারেন সবগুলো পদ্ধতি তুলে দিয়েছেন কারণ হলো এগুলো হলো আমাদের পরিবার গঠন করতে সহযোগী এবং একটি ইসলামিক পরিবার সুন্দর পরিবার সুন্দর পরিবার গঠন করতে সহযোগী আজকে ফ্যামিলির মাঝে মানে স্বামী স্ত্রীর মাঝে এ ধরনের অসংখ্য ঘটনা আমরা সমাজে শুনে থাকি যেগুলো অন্যায় জুলম যে জুলম করার অধিকার শরীয়ত তাকে দেয়নি ইসলাম তাকে দেয়নি মহানবুল আলমিন শিক্ষা দিচ্ছেন যাদের ব্যাপারে তোমার অবাধ্যতার দিকগুলো তোমার কাছে স্পষ্ট ভয় করছো তুমি আপনার স্ত্রী আপনি যে দিক নির্দেশনা তাকে দেন সে দিক নির্দেশনাগুলো সঠিকভাবে গ্রহণ করে নিচ্ছেন না এক্ষেত্রে আপনার করণীয় শরীয়ত সুন্দরভাবে পদ্ধতি শিক্ষা দিয়েছে আর যে পদ্ধতি আমরা অনুসরণ করলে প্রথম আমাদের উভয়ের মাঝে দয়ার যে গুণটি সে গুণটির আদান প্রদান করতে পারবো এবং সঠিক নীতিমালা মহানরবুল আলমিন যে নীতিমালা দিয়েছেন সে নীতিমালাকে আমাদের মাঝে বাস্তবে রূপদান করতে পারবো মহানরবুল আলমিন ইরশাদ করেন যদি তুমি ও অবাধ্যতার কিছু দেখে নাও আপনি আদেশ করেছেন তাকে সে আদেশগুলো সে মানে না আপনার কমান্ড সে গ্রহণ করতে চাচ্ছে না যদি আপনার কমান্ডগুলো আপনার স্ত্রী গ্রহণ করতে না চান তাহলে এই ক্ষেত্রে আপনার যে ধারাবাহিক কিছু কর্ম মহানরবুল আলমিন তুলে ধরেন ফাইজুহুন তাদেরকে তোমরা নসিহত করো ওয়াজ করো আল্লাহ আকবার আপনি কল্পনা করতে পেরেছেন আজকের সমাজ আমাদের ঘটনা যদি আমরা বলি আপনার স্ত্রী আপনার অবাধ্য আপনার উচিত যে আপনার স্ত্রীকে আপনি ওয়াজ করবেন নসিহত করবেন আপনি তাকে সুপরামর্শ দিবেন আপনি তাকে আল্লাহর ভয় দেখাবেন পরকালের ভয় দেখাবেন যেটিকে নসিহত বলা হয় আপনি তাকে ওয়াজ পেশ করবেন দিনের কথা বলবেন সুন্দর ভাষাতে বলবেন আর এই সুন্দর ভাষাটি হলো আপনার ইসলামিক পরিবার গঠন করার জন্য সহযোগী তাহলে নসিহত করা আর নসিহতের ব্যাপারটি এটি হলো ব্যাপক জিনিসের নাম নসিহত হবে আপনার একে অপরের সাথে আর একে অপরের সাথে কখনো স্বামী স্ত্রীর মাঝে হতে পারে বাবা এবং ছেলের মাঝে হতে পারে মা এবং সন্তানের মাঝে হতে পারে অনুরূপভাবে ভাই ভাইয়ের মাঝে হতে পারে একজন অপরজনের মাঝে হবে এগুলো সকল সেক্টরে যখন অন্যায় দেখবে কেউ সেখানে তার উচিত হলো নসিহত করা একজন মেন একজন মুসলিম তার যে দায়িত্বগুলো আছে আর ভাইয়ের প্রতি এই দায়িত্বগুলো যদি আমরা একে অপরের সঠিকভাবে পালন করি তাহলে আমাদের সমাজ সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠবে অনুরূপভাবে আমাদের ফ্যামিলির যে অভ্যন্তরীণ কন্দলগুলো সেগুলো দূর হবে এই জন্য মহানবুল আলম শিক্ষা দিয়েছেন পায়জুহুন যে তোমরা নসিহত করো নসিহত যদি গ্রহণ করে নেয় আলহামদুলিল্লাহ নসিহত গ্রহণ করে নিল আর যদি নসিহত গ্রহণ না করে তাহলে পদ্ধতি মহানবুল আলমিন আরেক ধাপ বাড়িয়ে একটু কঠিন তাকে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন ওয়াহ জুরুহন ফিল্মা জে তাহলে তাকে বিছানা থেকে আলাদা করে দেওয়া আল্লাহ আকবর আমরা আমাদের সমাজ নিয়ে আমরা কথা বলি আসলে মহানরবুল আলমিনের যে সুন্দর যে দিক নিদর্শনা এই দিক নিদর্শনাকে আসলে আমরা ফলো করতে পারি আমার স্ত্রীকে কি আসলে আমি নসিহত পেশ করতে পারি যিনি নামাজ পড়েন না নামাজের ব্যাপারে তাকে উৎসাহ দিতে পারি আমাদের জীবনে এগুলো কিছু কম হওয়ার ফলে এবং দিন দিন এগুলো উঠে যাওয়ার ফলে আমাদের সমাজে অনেক ধরনের ক্রন্দল হয় অনেক ধরনের ঘটনা আমরা শুনি দুর্ঘটনা ঘটে সুপ্রিয় বন্ধু সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে মহানরবুল্লা আলমের নীতিমালা হলো তাহলে প্রথম নসিহত করতে হবে দ্বিতীয় বিছানা আলাদা করতে হবে আর তৃতীয়ত তাকে আদবের মারি দিতে হবে ইনশা আল্লাহ আমাদের আগামী অধিবেশনগুলোতে যে একে অপরের সাথে যে দয়া করা অনুগ্রহ করা সে দিকগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো আল্লাহ আপনাদের সকলকে এই দিকগুলি দয়ার দিকগুলি সুন্দরভাবে বুঝার এবং নিজের জীবনে সমাজ জীবনে বাস্তবে রূপদান করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম